সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো মুসলমান তোমারই ভয়ে কাপে জালি বেমান তোমারই ভয়ে কাপে জালি বেমান তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জাগতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জাগতে তোমাকেই জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকে লড়তে হবে সোনার বাংলার এই সীমানা কারো তাবে তারি মানব না পাক ইন্ডিয়া চীন রাশিয়া আমেরিকা কেউ ছাড়বো না সোনার বাংলার এই সীমানা কারো দারি মানবো না পাক ইন্ডিয়া চীন রাশিয়া আমেরিকা কেউ ছাড়বো না হিসাব করে নাও গুটিয়ে যত লেনা দেনা বন্ধু রাষ্ট্র বন্ধু হবে প্রভু মানবো না হিসাব করে নাও গুটিয়ে যত রাষ্ট্র বন্ধু হবে প্রভু মানব না যখন তোমার দেশের উপর দখল নীতি চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে তিলে তিলে দেশ গড়েছি আমরা সবে বীর মুসলমান মাটি বাতাস পানি সাক্ষী এদেশ আমাদের অবদান তিলে তিলে দেশ গড়েছি আমরা সবে বীর মুসলমান মাটি বাতাস পানি সাক্ষী এদেশ আমাদের অবদান এই দেশেতে চিরকাল ধরে ইসলাম থাকবে নাস্তিকদের ঠাই হবে না এদেশ ছাড়তে হবে এই দেশেতে চিরকাল ধরে ইসলাম থাকবে নাস্তিকদের ঠাই হবে না এদেশ ছাড়তে হবে যখন ইসলাম নিয়ে কোনো গাদ্দার বিদ্বেষ করবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকেই জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জাগতে হবে লাল সবুজের পতাকার মান বাঁচাতে তোমাকে লড়তে হবে তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো মুসলমান তোমারই ভয়ে কাপে জানি বেমান তোমারই ভয়ে কাপে জানি বেমান তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জাগতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে